মানবতা সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تبدأ وزوي هذا ইহাদ্দেস গাফার মা গোফের রাহুল বুখারি সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আমরা ফাজাইলে আমল বিষয়ে অজুর ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম সে আলোচনায় আমরা অবগত হচ্ছি যে অজু করলে মানুষের সব ছোট গুণা ক্ষমা হয়ে যায় অজু করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সুন্দর করে অজু করে কেউ যদি এই দোয়াটি পড়ে আশাহাদু আল্লাহ ইল্লাহু ওয়াহদাহুলা শরিক আল্লাহু ও আশাহাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহ রসুলহু এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে এই সুযোগ তার জন্য হয়ে যায় অজুর পরে এই দোয়া পড়লে তার বিনিময় আমরা এ পর্যায়ে সুন্দর করে অজু করে দুরেকাত সলাতের আলোচনা করছি সুন্দর করে অজু করে যদি মানুষ দুরেকাত সলাত আদায় করে তাহলে আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দিবেন এ মর্মে আল্লাহ তালা বলেন মানুষ যখন কোনো পাপ করে নিজের প্রতি অত্যাচার করে অত্যাচার করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন মুসা আলাইসাল্লাম বলছেন রব্বি ইন্নি জলম দনফসি ফাঁক ফেরেলি প্রতিপালক আমি আমার নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো তিনি বলছেন রব্বিক ফির ওয়ারাহাম ও আন্তা খাইরুর রাহেমিন প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যে দয়াবান তুমি যে ক্ষমাবান মানুষ যদি অত্যাচার করার পরে পাপ করার পরে আল্লাহর নিকটে অজু করে দীর্ঘ সলাত আদায় করে ক্ষমা চাই তাহলে আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন উসমান রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম অজু করলেন অজু করার পরে তিনি বললেন যে অজু অজুই হাজা কেউ যদি আমার এই অজুর মতো অজু করে অসল্লা রাকাতায়ন এবং দূরে কাত সলাত আদায় করে অলাম ইহাদ্দেস ফিহিমা সেই দুরেকাত সলাতে যদি মনে মনে কথা না বলে গোফের আল্লাহ তাহলে তাকে ক্ষমা করা হবে তার সব অতীতের পাপ আল্লাহ তার ক্ষমা করে দিবেন তাকে মাপ করে দিবেন বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসে বুঝতে পারলাম যে মানুষ যদি সুন্দর করে অজু করে তারপর দুই রেখার সলাত আদায় করে তাহলে আল্লাহ এর বিনিময়ে তার পাপকে ক্ষমা করে দিবেন ওকবাইবিনে আমের রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন যে কোনো মুসলিম পুরুষ যে কোনো মুসলিম নারী অজু করে সুন্দর করে অজু করে পয়সলি রাকাতায়ন দেরিকাত সলাত আদায় করে মোকবেলান আলাইহিমা বে কালবিহি ও নাপসেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুরেকাত সলাত আদায় করে মনোযোগ সহকারে মনে মনে কথা না বলে মনে মনে কথা বললে মনোযোগ থাকে না দেখেন না আল্লাহ আকবর বলার পরেই মানুষ কোথা থেকে কোথায় চলে যায় কেননা আল্লাহ রসুল বলছে মানুষ আল্লাহ আকবর বলে সলাৎ শুরু করলেই শয়তান তখন বলে উদকুর কাজা উদকুর কাজা এই সেই নানান কথাও স্মরণ করায় তারপরে এক সময় ভুলে যায় ও কয়রেকাত পড়েছে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ওই সময়তে তার জন্য উচিত হবে বাম দিকে এভাবে থুথু দিয়ে নওয়াজুবিল্লাহমিন জালেক বলা শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি ইনশাল্লাহ তাহলে এই শয়তানের প্রতিক্রিয়াটা তার উপর থেকে সরিয়ে নেওয়া হবে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দর করে উজু করে কাত সলাত আদায় করে তাহলে আল্লাহর নবী বলছেন ওয়াজাবাতলাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে সে জান্নাতে যাবে অজু করে দূরে কাত সলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় ভারী কিছু নয় আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী ফজরের সলাত আদায় করার পরে বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল আইয় আমালিন এমন কি তুমি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে জান্নাতে যাবে বেলাল গুল্লামা দাখালতুল জান্নাতা স্বামী তো খাস খাসাতা না লাইক যতবারই আমি জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল বলো তো তুমি কি করো এমন কি তোমার আমল রয়েছে যে আমলের বিনিময়ে তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তুমি কোন আমলের ব্যাপারে আশাবাদী বেলাল রাজি আল্লাহ তালাহ বললেন আল্লাহর নবী এমন কোনো আমি আমল করি না যে আমলের ব্যাপারে আমি এইভাবে আশাবাদী তবে আল্লাহ রসুল যখনই আমি অজু করি তখনই দুই কাত সলাত আদায় করি কুল্লামা তাওয়াজাত সল্লাই তোরা কাতায়ন যখনই আমি অজু করি তখনই দুই কাত সলাত আদায় করি অকুল্লামা দাখালতুল মসজিদ আর সল্লাই তোরা কাতায়ন যখনই আমি মসজিদে প্রবেশ করি মসজিদে প্রবেশ করেই দূরে কাজ সলাত আদায় করি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অজুর ফলাফলের কথাটা বলছি এখানে আরেকটা কথা আমাদের জরুরি চলে আসলো সেটা হচ্ছে আজকাল দুনিয়াতে বহু মানুষ মসজিদে ঢুকে আগে বসছে তারপরে সলাত এটা একটা নেহায়াত অন্যায় কাজ শরীয়ত বিরোধী কাজ একাধিক হাদিস বিরোধী কাজ মসজিদে ঢুকে আগে বসতে হবে এরকম কোনো কর্ম আল্লাহর নবী বলেননি বরং এটা আল্লাহ রাসুলকে উপেক্ষা করার বড় মাধ্যম কেন মানুষ মসজিদে ঢুকে বসবে এ অন্যায় কেন করবে কাদাদা রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলেছেন এজা দাখালা আহাদকুম যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ইসলিরা কাতায়ন কাবলা ইয়াজলেসা সে যেন দূরে কাত সলাত আদায় করে বসার পূর্বে যে কোনো সময়ে মসজিদে ঢুকলে তাকে দূরে কাত সলাত আদায় করতে হবে নিষিদ্ধ সময়ে হোক আর সলাত আদায় করা যায় সময়ে হোক এটা হলো মসজিদের হক সূর্য মাথার উপরে থাক সূর্য ডুবতে যাক সূর্য উঠতে যাক এর সাথে কোনো সমস্যার কোনো সময়ের সম্পর্ক নেই যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে দূরে কাজ সলাত আদায় করতে হবে জরুরি খুদ্ চলাকালীন যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে হালকা করে হলে দূরে কাজ সলাত আদায় করতে হবে তারপরে বসতে হবে একজন সাহাবি মসজিদে ঢুকে বসে পড়েছিলেন বা চলাকালীন আল্লাহ রসুল বললেন যে উঠো উঠে সংক্ষিপ্ত দূরে কাজ সলাত আদায় করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বোখারি মুসলিমের এ হাদিসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বেলাল রাজি আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী আমি এমন কোনো আমলের ব্যাপারে আশাবাদী নই যে আমলের ভিত্তিতে আমি জান্নাতে হাঁটব এমনটা আমি আশা করতে পারি না তবে আমি দুইটা কাজ করি যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই দূরে কাজ সালাত আদায় করি যখনই আমি অজু করি তখনই দূরে কাজ সালাত আদায় করি আল্লাহ রসুল বলছেন বেলাল বুঝেছি আর লাগবে না এটা আমার বুঝা হয়ে গেছে বেলাল এই কারণেই তো তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো সম্মানিত দর্শক মন্ডলী অজু করে দূরে কাজ সালাত আদায়ের বিনিময় জান্নাত আমরাও মানুষ আমাদের নিরাশার কিছু নেই আমরা আশাবাদী অবশ্যই আমরাও যদি সুন্দর করে অজু করি দূরে কাজ সলাত আদায় করি আমরা ইনশাল্লাহ জান্নাত কিনতে পারবো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে যদি সলাত আদায় করতে পারি নিশ্চয় চিত জান্নাত পাব কোনো সন্দেহ নেই আল্লাহর দয়ার অভাব নেই আল্লাহর অনেক দয়া অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে সুমাইয়া কুমো তারপরে দাঁড়াই ওয়াতাওয়াত দাও সুন্দর করে উজু করে ফয়ুসল্লি সলাত আদায় করে দূরে কাত ওয়াস্তাক ফেরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাই ইল্লা গাফার আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেন সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ মাত্রই পাপ হবে হওয়াই স্বাভাবিক যে কোনো সময়ে একটা পাপ ঘটে গেল প্রকাশ্যে অপ্রকাশ্যে ফেরস্তাদের পাপ হয় না মানুষেরই পাপ হয় পাপ হওয়াই স্বাভাবিক আল্লাহ রসুল বলছেন যে খাইরুল খাত্তাই নাত্তাউ আবুন ভালো পাপি ওই যে পাপ করে তৌবা করে পাপ করে যদি তৌবা করি ক্ষমা চাই তাহলে আল্লাহ ভালোবাসেন আমরা যদি কোনো সময় কোনো পাপ করে ফেলি তাহলে সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাল্লাহ ক্ষমা হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন আমরা এই আশা নেই অজু করে দূরে কাজ সলাত আদায় করবো ইনশাল্লাহ সমানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আপনাদের আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা জানা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে অপেক্ষা করে বসে আছেন এর জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আপনাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষে চাই আল্লাহ আপনাদেরকে মাফ করুক আল্লাহ আপনাদের ধৈর্য দান করুক আপনারা এই পিস টিভি বাংলার সামনে বসে আলোচনা যে শুনছেন এর জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা বলতে আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ এসব লোকগুলিকে তুমি মাফ করো সঠিকটা জানাও বোঝার তৌফিক দান করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানছিলাম যে অজু করে দূরে কাজ সলাত আদায় করা অজু করে দূরে কাজ সলাত আদায় করলে আল্লাহ আমাদের মাফ করবেন আবু হরাইরা রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন শয়তান আলা কাফিয়াতে রাসে আহাদেকুম অহোয়া নায়েম প্রত্যেক ব্যক্তি যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার পিছন দিকে তিনটে গিরে লাগায় প্রত্যেক মানুষের এটা শয়তানের কাজ মানুষ ঘুমিয়ে গেলে মাথার পিছন দিকে ও চুলে তিনটে গিরা লাগাবে এবং বলবে আলাইকা লাইলুন তবিলুন ঘুমাও রাত অনেক আছে ঘুমাও রাত অনেক আছে এইভাবেও বলতে থাকে আল্লাহর নবী বলছেন ফাইনিস্তাই কাজা লোকটা যদি ঘুম থেকে উঠে অজাকার আল্লাহ আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে মানে এই দোয়া পড়ে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে জীবিত করলেন ওই আল্লাহর আমরা প্রশংসা করি এই দোয়া পড়ল অথচ ঘুম থেকে উঠে ওই দোয়া আল্লাহ রসুল পড়ার জন্য বলেছেন অনেক দোয়া আছে তার মধ্যে এটা এসেছে যে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইন কাদির পরে যদি বলি রব্বিক ফেরেলি রব্বিক ফেরেলি এরপরে আল্লাহর কাছে যা চাইব তাই দিবেন আল্লাহ আল্লাহর নবী বলছেন যে মানুষ ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ে তাহলে একটা গৃহ খুলে যাবে তারপরে তিনি বলছেন ঘুম থেকে উঠে যদি অজু করে তাহলে আর একটা গৃহ খুলে যাবে অজু করে যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে আর একটা গিলে খুলে যাবে সম্মানিত দর্শক মন্ডলী শয়তান কাজ করে তো গিরে কিভাবে খুলবে এই পদ্ধতিতে গিরে খুলে যাবে আল্লাহ রসুল বলছেন শুধু শয়তান তাই করে না যারা ঘুমিয়ে থাকে তাদের দুই কানে শয়তান পেশাব করে দেয় ও যদি রাতে না উঠে তো সকাল দেখবেন সাতটা আটটার সময় উঠছে তখন একবারে খাবি সার নফসে কাসলান অলস হয়ে অপবিত্র আত্মা নিয়ে জাগছে কেমন কেমন লাগে মুখখান দেখে শয়তান দুই কানে পেশাব করে দিয়েছে আর মুখখান একেবারে ভারী হয়ে অপবিত্র হয়ে আছে এই অবস্থায় সে বিছান থেকে উঠে আমরা প্রায়েরই এটা দেখতে পাই সকালে যখন ঘুম থেকে উঠে সাতটা আটটার দিকে তখন এটা দেখতে পাই এই হাদিসের বাস্তবতা আমাদের কাছে খুব আছে আল্লাহর নবী বলছেন যে রাতে ঘুম থেকে উঠে দোয়া পড়লো অজু করলো সলাত আদায় করলো তাহলে একেবারে ফুর্তি হয়ে একেবারে কোনো প্রকার শরীরে অলসতা থাকবে না হালকা হয়ে পবিত্র আত্মা নিয়ে সে জাগে সম্মানিত দর্শক মণ্ডলী বোখারি মুসলিমের হাদিস আমরা বুঝতে পারলাম যে ঘুম থেকে উঠে অজু করে দুরিকাত সলাত আদায় করলে সে পবিত্র আত্মা নিয়ে জাগে এবং শয়তান যে কাজগুলি করে সে কাজগুলি নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় ওবাদাইবিনে সমেদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি বলেছেন মান মিনাল্লাইলে যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠল সুমা কালা অতপর বলল লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা লা তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি শাইন কাদির রাজত্ব তার প্রশংসা তার সর্বশক্তিমান তিনি এই কথা বলার পরে বলল ইল্লাল্লাহ আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই বিল্লাহ বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর শক্তি শক্তি চূড়ান্ত শক্তি এর কোনো বিকল্প নেই এই কথা বলার পরে আল্লাহকে বলল রব্বিক ফেরলি রব্বিক ফেরলি রব্বিক ফেরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সুমা দা ফস্ত জীব আল্লাহ এরপরে আরও নিজের প্রয়োজনীয় দোয়া করল আল্লাহ সেটা কবুল করবেন বলল নিজের ছেলেদের ব্যাপারে আল্লাহ ফাক্কে হবি দিন আল্লাহ মাল্লেহুল হিকমা আল্লাহ তুমি আমার ছেলেদেরকে দিন বুঝিয়ে দাও আল্লাহ তুমি আমার ছেলেদেরকে বুঝ দান করো যে কোনো দোয়া সে বলল রব্বি ইন্নি তো নফসি ফাঁক ফেরেলি হে প্রতিপালক আমি অত্যাচার করেছি নিজের প্রতি তুমি আমাকে মাফ করো আন্নি মাসানিয়া সুর্র ওয়ান তার হামুর রাহেমিন প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান লা তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত তুমি আমাকে বাঁচাও যত দোয়া তার করার প্রয়োজন আছে যেইভাবে তার অনুকূলে আসে সেইভাবে দোয়া করলো আল্লাহর নবী বলছেন সুমাত তারপরে অজু করলো অসল্লা সলাত আদায় করলো দুই রেখাত কবিলাত সলাত তার সলাত কবুল করা হবে বোখারি সম্মানিত দর্শক মণ্ডলী অজু করে দুই রেখাত সলাত আদায় করলে আল্লাহ তালা কবুল করেন এবং তাকে ক্ষমা করেন আমরা বোখারির অত্র হাদিসে কিছু নিয়ম বুঝতে পারলাম সে নিয়মটা হচ্ছে যে ঘুমিয়ে যখন যাবে তখন অজু করে ঘুমাবে এরপরে ঘুম থেকে উঠে প্রথমে এই দোয়াটা পড়বে এই দোয়াটা পড়ার পরে আল্লাহর কাছে যে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে চাওয়ার পরে সলাত আদায় করবে যদিও চাওয়ার পরে সলাত আদায় করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি আল্লাহর দরবারে এভাবে দুরিকাত সলাৎ আদায় করে অজু করে চাই নিশ্চিত আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমরা বলছিলাম যে অজু করে দূরে কাজ সলাত আদায়ের বিধান অজু করে দূরে কাজ সলাত আদায় করলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন একাধিক প্রমাণ আবু হরে রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে রাতে ঘুমালো তারপর ঘুম থেকে উঠে অজু করে দূরে কাজ সলাত আদায় করলো এস আলুল্লাহ আল খাইরা ইল্লা আতাহু ইয়াহু ওই সময়তে ও অজু করে দূরে কাজ সলাত আদায় করে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই প্রদান করবেন সম্মানিত দর্শক মন্ডলী অজু করে দূরে কাজ সলাত আদায়ের ব্যাপারে আমরা বোখারি মুসলিমের একটা বড় হাদিস আপনাদেরকে শোনাই যেটা ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী করেছিলেন উজু করে দূরে গাছ সলাদ আদায় করা বিপদে পড়ে আল্লাহ রসল্লের স্ত্রী সারা করলেন এটা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন হয়ে থাকবে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন হাজারা ইব্রাহিম বে সারা ইব্রাহিম আলাহ ইসলাম সারাকে নিয়ে হিজরত করলেন স্ত্রীকে সাঁতে নিয়ে কোনো এলাকা থেকে কোনো এলাকায় চলে যাচ্ছেন ফাদাখালা কারিয়াতান এই অবস্থায় স্বামী স্ত্রী কোনো একটা গ্রামে প্রবেশ করলেন ফিহা জাব্বারুন মিলাল জাবাবেরা সে গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ফাকির আল্লাহ আনা ইব্রাহিম দাখালা কারিয়াতান ও মা হে ইমরাতুন হে নেশায় স্বৈরাচারী শাসককে বলা হলো যে এব্রাহিম নামে একজন ব্যক্তি গ্রামে প্রবেশ করেছে তার সাথে তার স্ত্রী রয়েছে সে হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ইব্রাহিমের নিকটে লোক পাঠিয়ে ইব্রাহিমকে বলা হলো ইব্রাহিম বলো তোমার সাথে কে তোমার সাথে যে ব্যক্তি রয়েছে এ ব্যক্তি কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে উক্তি সে আমার বোন এই কথা বলার পরে তিনি তার স্ত্রীর নিকটে ফিরে গেলেন ফিরে গিয়ে বলছেন যে লাতুকাত দেবী বেহাদিসি সারা তুমি আমার কথাতে যেন আমাকে মিথ্যক প্রমাণ করো না কাদ আখবর তহুম আমি তাদের বলে দিয়েছি যে আন্নাকে উক্তি তুমি আমার বোন সারা তুমি মনে রেখো ইন আলাল আর যে মুমেনুন গাইরি ও গাইরকে এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন মানুষ নেই সারা সারা দুনিয়ায় মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মমিন মানুষ নেই এই হিসাব আমরা দুইজন ভাই বোনও বটে স্বামী স্ত্রী এলাকা দিয়ে পার হতে পারে না এ কারণেই তোমাকে বোন বলে আখ্যায়িত করলাম তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না ফারসালা বেহা এলাইহে এরপরে ইব্রাহিম আলাই ইসলাম সারাকে তার নিকটে পাঠিয়ে দিলেন তিনি পাঠিয়ে দিয়ে দুরেকাত সলাৎ আরম্ভ করলেন অজু করে ফাকামা ইলাইহা স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায়ের জন্য দাঁড়ালো ফাঁকামা সারা দাঁড়ালেন তিনি অজু করলেন তিনি সলাত আদায় করেন দুই রেখাত সম্মানিত দর্শক মন্ডলী কারো যদি কিছু বলার প্রয়োজন হয় তাহলে এখানেই শিক্ষণীয় আছে এখান থেকেই শিখে নিতে হবে তিনি বলছেন আল্লাহ আমান্ত বেকা হবে নাবি একা আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবীকে বিশ্বাস করি ওমা আহসান্ত ফার্জি ইল্লা জাউজি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য হালাল করে নেই ফালা তুসাল্লে আল কাফেরাম আজ তুমি আমার উপরে কোনো সৈরাচারী কোনো ব্যক্তি কাফেরকে আমার উপরে জয় করো না এই বলে আল্লাহর দরবারে একেবারে এক গুরুত্বপূর্ণ কথা যখন পেশ করলেন তখনই হাতে হাতে সে ব্যক্তির ভিতরে একটা বেহুসি ছেয়ে গেল সে অজ্ঞান হয়ে গেল সে তার পা দিয়ে মাটির উপরে আঘাত করতে লাগলো সে মরে মরে সে এক পর্যায়ে বলল সারা তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো আমি ভালো হলে তোমাকে ছেড়ে দিব সারা দোয়া করলেন বললেন আল্লাহ এ যদি এখানে মারা যায় তাহলে লোকে বলবে সারা একে হত্যা করেছে এরকমটা আমার উপরে যেন না আসে তিন তিনবার ভালো হয়ে গিয়ে সারার প্রতি অত্যাচারের চেষ্টা করলো তিন তিনবার সারা একই কথা বললেন আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ করিনি অতএব আমি বিপদে পড়ে তোমার দরবারে আজকে বাঁচতে চাই তুমি আমাকে রক্ষা করো একই বলে আল্লাহ ভরসা একই বলে অজু করে আল্লাহর কাছে বাঁচতে চাওয়া সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যে কোনো সময়ে অজু করে দরিকাত সলাত আদায় করে যে কোনো প্রয়োজনীয় বিষয়টি আল্লাহর দরবারে পেশ করতে পারি অতএব বোখারি মুসলিমের এই হাদিস থেকে আমাদের জন্য চিরদিনের জন্য শিক্ষণীয় থেকে যাবে যে আমরা বিপদে পড়লেই সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করব। সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করলে আমরা বিপদ থেকে বাঁচবো আমরা ক্ষমা পাবো আমরা আল্লাহর দয়া পাবো এ আশা আল্লাহর দরবারে রাখি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের দাবি দাওয়া তুমি রক্ষা করো আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুহানাক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ International School. Welcome all of you. السلام عليكم ورحمة الله وبركاته. الملك القدوس السلام المؤمن المهيمن. M U S L I M. I'm so blessed to be with them. so blessed to be with them. Don't know about you, I know about me. blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়